এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখে মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা রাসুল তরিকায় খুদারি বিধানকে মানতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে আমাদের শিক্ষা নয় কা দুনিয়ার সাময়িক মর্যাদা পাবার তরে লৌকিকতা বলো লালসা নেই কো আমাদের অন্ত আমরা হতে চাই নায়েবে নাবি আমরা হতে চাই নায়েবে নাবি আমরা হতে চাই নায়েবে নাবি মানুষকে আলোকের পথ দেখাতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা রাসুলের তরিকায় খুদার বিধানকে মানতে শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে আমরা তো চাই না ক্ষণিকে জীবনে রাষ্ট্রীয় কোন সনদ নামা এটুকু কামনা আমাদের ক্ষমা আমরা তো চাই না ক্ষণিকে জীবনে রাষ্ট্রীয় কোন সনদ নামা এটুকু কামনায় আমাদের মনে পরকালে যেন পাই গো ক্ষমা আমরা তো চাই না ক্ষণিকে জীবনে রাষ্ট্রীয় কোন সনদ নামা এটুকু কামনা আমাদের আমরা হতে চাই আলোর জ্যোতি আমরা হতে চাই আলোর জ্যোতি আমরা হতে চাই আলোর জ্যোতি ভুবনকে আলোকিত করতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা রাসুলের তরিকায় খুদার বিধানকে মানতে এলেম শিখি আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে এলেম শিখি মোরা আল্লাহকে চিনতে এলেম শিখি মোরা দিনকে জানতে